দেখছে চেয়ে দেখ জ্বলছে ইরাক জ্বলন্ত অঙ্গার বিদ্রোহীদের কণ্ঠে আওয়াজ বিপ্লবী হুঙ্কার দেখছে চেয়ে দেখ জ্বলছে ইরাক জ্বলন্ত অঙ্গার বিদ্রোহীদের কণ্ঠে আওয়াজ বিপ্লবী হুঙ্কার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হ্যাঁ বলছে ইরাক আমার বুকে ঝরলো যত খুন পাওনায় আছে তোদের কাছে শোধরাবো দুই গুণ ও বলছে ইরাক আমার বুকে ঝরলো যত খুন পাওনায় আছে তোদের কাছে শোধরাবো দুই গুণ মার খেয়ে সব নিরা করছে হাহাকার ফন্দে পরে কান্দে বগা ছাড় রে বাবা ছাড় মার খেয়ে সব নিরা করছে হাহাকার ফন্দে পরে কান্দে বগা ছাড় রে বাবা ছাড় ইরাক বলে পাপিষ্টদের নাই নাই নিস্তার আল্লাহ আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর হে জমছে লড়াই শেষ জমানার কারবালা ময়দান আয় ছুটে আয় মৃত্যু পাগল তাগড়া নৌজওয়ান ও জমছে লড়াই শেষ জমানার কারবালা ময়দান আয় ছুটে আয় মৃত্যু পাগল তাগড়া নৌজওয়ান ওই এপাচি হাম্ভিগুলো কর ভেঙে চুরমা বদলা নেবার এমন সুযোগ মিলবে না রে আর ওই অ্যাপাচি হামভিগুলো কর ভেঙে চুরমার বদলা নেবার এমন সুযোগ মিলবে না রে আর মজলুমানের রক্ত চুষে কেউ পাবে না পার আল্লাহ আকবার আল্লাহু আকবার আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার আল্লাহু আকবার হ্যাঁ কামানের বদলা খেয়ে ইট পাথরের ঢিল ওই দেখা যায় ফিলিস্তিনেও কাচ্ছে ইসরাইল ও ট্যাঙ্ক বদলা খেয়ে ইট পাথরের ঢিল ওই দেখা যায় ফিলিস্তিনেও কাচ্ছে ইসরাইল ওই শোনা যায় আজান ধ্বনি কণ্ঠে গানাডা কান্দাহারেও জিন্দা আছে সৈন্যরা আল্লাহ ওই শোনা যায় আজান ধ্বনি কণ্ঠে গানাডা কান্দাহারেও জিন্দা আছে সৈন্যরা আল্লাহ দিন ইমানের এই জাগরণ রুখবে সাধ্যকার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার আল্লাহ আকবার হে জ্বলতে জ্বলতে জ্বলবে না আর জ্বলন্ত কাশ্মীর বীর মুজাহিদ হানবে আঘাত মসনাদে দিল্লির ও জ্বলতে জ্বলতে জ্বলবে না আর জ্বলন্ত কাশ্মীর বীর মুজাহিদ হানবে আঘাত মসনাদে দিল্লির দে বাবরি মসজিদ হবে আবার সেই মিনারে বাজবে আজান খানায় কাবার রামভূমিতে বাবরি মসজিদ হবে আবার সেই মিনারে বাজবে আজান খানায় কাবার গাফলতি ঘুম ভাঙবে সবার সেই রণ ঝঙ্কার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর দেখছে দেখে চলছে ইরাক জ্বলন্ত অঙ্গার বিদ্রোহীদের কণ্ঠে আওয়াজ বিপ্লবী হুঙ্কার দেখছে দেখে চলছে ইরাক জ্বলন্ত অঙ্গার বিদ্রোহীদের কণ্ঠে আওয়াজ বিপ্লবী হুঙ্কার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার আল্লাহু আকবার